করে দিয়েছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বায় আমাদের আলোচনার বিষয় আত্মশুদ্ধির লক্ষ্য কি দেখেন হিংসা এবং অহংকার মুক্ত হৃদয়ের অধিকারী হওয়া এমন এক হৃদয়ের অধিকারী হওয়া যেই হৃদয়ের মাঝে হিংসা থাকবে না অহংকার থাকবে না আমিত্ব থাকবে না এমন হৃদয়কে বলা হয় পবিত্র হৃদয় কারণ হিংসা হল অপবিত্রতা এটা হৃদয়কে অপবিত্র করে দেয় অহংকার আমিত্ব এটা মানুষের ফল মানুষের হৃদয়কে অপবিত্র করে দেয় হিংসা থেকে অহংকার থেকে আমিত্ব থেকে হৃদয়কে পবিত্র করা আত্মাকে শুদ্ধ করা এটা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্না নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে পবিত্র হৃদয়ের অধিকারী ছিলেন এবং সাহাবায়করামদের কাপেলাকেও তিনি পবিত্র হৃদয়ের অধিকারী এক কাপেলা হিসেবে গড়ে তুলেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হুকুম ছিল এই হুকুম সাহাবা একরামদের প্রতি ছিল এই হুকুম আমাদের প্রতিও আছে হৃদয়কে পবিত্র করা অহংকার থেকে হিংসা থেকে লোভ লালসা থেকে নিজ হৃদয়কে পবিত্র করা এটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হুকুম হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু তার বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন হে বেটা যদি সম্ভব হয় এভাবে জীবনযাপন করবে যে সকালে এবং সন্ধ্যায় তোমার অন্তরে কারো জন্য কোনো ধোকা কোনো বিদ্বেষ কোনো অমঙ্গল থাকবে না মানে সকালেও না বিকালেও না অর্থাৎ সারাদিন এমন অবস্থার মাঝে কাটাবে যে তোমার অন্তরের মাঝে যেন অপর কোনো ব্যক্তির প্রতি কোনো ধোকাবাজি কোনো বিদ্বেষ কোনো অমঙ্গল কামনা এটা যেন তোমার অন্তরের মাঝে স্থান না করে এখানেই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা শেষ না তারপর তিনি আরো বলেন হজরত আনাসিবনে মালিককে রক্ষ করে যে বেটা এটা আমার সুন্নত এটা আমার সুন্নতর অন্তর্ভুক্ত এবং যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে সে আমাকেই ভালোবাসবে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতের মাঝে থাকবে তাই নিজ হৃদয়কে হিংসা থেকে অহংকার থেকে মুক্ত করা এটা একটা জরুরি বিষয় এবং অহংকার এবং হিংসামুক্ত হৃদয় এটা জান্নাতের অন্যতম চাবিকাঠি এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করার এটা অন্যতম পথ এবং পাথেয় তাই আত্মশুদ্ধির লক্ষ্যও হলো এই যে অহংকার মুক্ত হিংসা মুক্ত হৃদয় গড়ে তোলা নিজের মন নিজের স্বভাবকে এমন ভাবে গড়ে তোলা যে যেন কারো প্রতি কোনো বিদ্বেষ কোনো হিংসা এটা যেন মনের মাঝে স্থান না করে সাহাবা একরামদের হৃদয় ঠিক কেমন ছিল দেখেন হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালু তিনি বর্ণনা করেন অন্য আরেকটা হাদিস যে একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পাশে আমরা বসা মসজিদ চলতেছে তো এই মসজিদের মাঝে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বললেন যে এখন একজন জান্নাতি মানুষ এখানে প্রবেশ করবে একজন জান্নাতি মানুষ এখন প্রবেশ করবে সবাই কে এখন প্রবেশ করে এজন্য সবাই উৎসুক তো এর মাঝখানে একজন আনসারি ব্যক্তি তিনি এসে প্রবেশ করলেন তিনি যে অজু করে আসছেন যে অজুর যে পানি এটা তার দাড়ি থেকে ঝরতেছে ওনার বাম হাতে ওনার দুইটা স্যান্ডেল জুরা এটাকে নিয়ে তিনি মসজিদে নবীতে প্রবেশ করছেন তিনি এইসব বসলেন সে সবাই দেখল এরকম ভাবে দ্বিতীয় দিন আল্লাহ রসুলের মসজিদ চলতেছে সবাই বসা আল্লাহ রসুল হঠাৎ করে বললেন যে এখন একজন জান্নাতি বেশি ব্যক্তি প্রবেশ করবে তো দ্বিতীয় দিনও দেখা গেল ওই একই ব্যক্তি একই ব্যক্তি প্রবেশ করেছে তৃতীয় দিন এমন ভাবে মসজিদ চলতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মজমায় যারা বসা ছিল এদেরকে লক্ষ্য করে বললেন এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে তো ঘটনাক্রমে দেখা গেল তৃতীয় দিনও ওই একই ব্যক্তি প্রবেশ করবে প্রথম দিন আল্লাহ রসুল ঘোষণা দিলেন একজন ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি যে ব্যক্তি দ্বিতীয় দিন আল্লাহ রসুল ঘোষণা দিলেন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করলে করবে দেখা গেল একই ব্যক্তি তৃতীয় দিনও আল্লাহ রসুল ঘোষণা দিলেন যে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে দেখা গেল ওই একই ব্যক্তি প্রবেশ করবে তো তৃতীয় দিন যখন মসজিদ ভেঙে গেল হজরত আনাস মালিক তিনি বর্ণনা করেন হজরত আবদুল্লাহ ইবনে উমর হজরত উমর রাজি আল্লাহ তালানহুর ছেলে উনি মসজিদ শেষে এই আনসারি ব্যক্তির পিছু নিলেন এবং ওনার কাছে যাওয়ার পর ওনার কাছে আবদার করলেন এজাজত চাইলেন যে আমি একটু তিন দিন আপনার সাথে থাকার অনুমতি চাই এজাজত চাই আমাকে তিন দিন আপনি যদি আপনার সাথে থাকার অনুমতি দিতেন আমি তিনটা দিন থাকতাম বাসায় আব্বার সাথে আমার একটু মন বেশি হয়েছে ওই আনসারি সাহাবি তিনি অনুমতি দিলেন ঠিক আছে তিন দিন আমার সাথে থাকো আসলে হজরত আবদুল্লাহ ইবনে ওমর ওনার ইচ্ছা ছিল এই তিন দিন আমি তার সাথে থাকবো তার আমলগুলো দেখব নিজেও সে আমলগুলো করে নিজেকে জান্নাতের অধিকারী করব এটা ছিল লক্ষ্য তো তিন দিন থাকলেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন কিন্তু বিশেষ কিছু দেখলেন না বিশেষ কিছু এবাদত বন্দিগি যেটা দেখার ইচ্ছা ছিল এরকম বিশেষ কোন এবাদত বন্দিগি দেখলেন তবে এই তিন দিনের মাঝে তাকে কারো সম্পর্কে মন্দ কিছু বলতে শুনলেন না একটা আছে না একসাথে একজন মানুষ থাকলে তার সাথে আলাপ আলোচনা করা অমুক এরকম বা অমুক ব্যক্তি এরকম এই ধরনের অন্য কাউকে নিয়ে কোনো কথাবার্তা বলা অন্য কারো কোনো সমালোচনা করা এটা পাইলেন না তো তিন দিন পর হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তিনি সেই আনসারি সাহাবি ওনার কাছে ওনার তিন দিন থাকার রহস্য আলোচনা করলেন যে আমি এই তিন দিন আপনার সহবতে থাকলাম আসলে আব্বার সাথেও আমার কোনো মন কষাকষি হয়নি থাকার উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের মসজিষে বসেছিলাম তিনি বললেন একজন জান্নাতি ব্যক্তি এখন আমাদের মাঝে প্রবেশ করবে আপনি প্রবেশ করলেন দ্বিতীয় দিনও আল্লাহ রসুল বললেন আর আপনি এসে প্রবেশ করলেন তৃতীয় দিনও আল্লাহ রসুল বললেন আর আপনি এসে প্রবেশ করলেন তা আমার ইচ্ছা ছিল যে তিনটা দিন আপনার সাথে থেকে আপনার বিশেষ কোনো আমল এটাকে দেখে সেই আমলের উপর নিজে অভ্যস্ত হওয়া কিন্তু আমি তো এই তিন দিনে আপনার বিশেষ কোন আমল এটা দেখলাম না তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আপনাকে যে জান্নাতি বললেন এটার কারণ কি যদি আমাকে বলে দিতেন সে আনসারি সাহাবি তিনি জবাব দিলেন যে তুমি তিন দিন আমার সাথে থেকে আমার যে সমস্ত আমলগুলো দেখেছো এটাই আমার আমল বিশেষ কোন আমল আমার মাঝে নাই তবে আমি আমার অন্তরে কারো প্রতি কোনো হিংসা রাখি না কারো কোনো অমঙ্গল অকল্যাণ এটা আমি চাই তো হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালানহ তিনি বললেন যে আপনার এই আমলের কারণেই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলছেন এটা ছিল সাহাবা একরামদের আত্মিক অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম এবং তার সাহাবা একরামদের হৃদয়ের অবস্থা মানসিক অবস্থা তাদের আত্মিক অবস্থা ছিল অনেক উন্নত হিংসা বিদ্বেষ নোংরামি অপরের প্রতি অকল্যাণকামিতা এটি ছিল না এক হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবা একরমদেরকে বললেন আদিন আন আদিন যে দিন জিনিসটা কি আসলে ইসলাম এটার ব্যাখ্যা কি আল্লাহ রসুল বললেন যে ইসলামের ব্যাখ্যা হলো কল্যাণকামিতা কার প্রতি কল্যাণকামিতা আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি সমস্ত মুসলমানদের প্রতি সমস্ত মানুষের প্রতি কল্যাণকামিতা এটা হলো দিন সেই এবাদতের সাথে সাথে সেই এবাদত ফরজ এবাদত এবাদত নফল এবাদত ফরজ ইবাদত এবং নফল ইবাদত এটা আমরা জানবো সেই অনুযায়ী ফরজ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার মেহনত আমরা করব তার সাথে সাথে হিংসা বিদ্বেষ অহংকার আমিত্ব এ সমস্ত এবাদত ধ্বংসকারী এবাদত নষ্টকারী এ সমস্ত ভাইরাসগুলো থেকেও আমাদের হৃদয়কে মুক্ত করা নিজেকে পবিত্র হৃদয়ের অধিকারী করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল এটাও গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই ইবাদতের দিকেও আমাদের গুরুত্ব দেওয়া চাই দেখা যায় আমরা ফরজ নফল ইবাদতে অনেক গুরুত্ব দিই কিন্তু আমার মাঝে হিংসা আছে বিদ্বেষ আছে অপরের প্রতি অকল্যাণকামিতা আছে অপরের ভালো আমি সহ্য করতে পারি না কারো সুনাম পছন্দ করি না এই যে এই সমস্ত ত্রুটি গুলো হিংসা এটা হচ্ছে কবিরা গুণা আমি একদিকে নফল হেফাজত করতেছি আরেকদিকে কবিরা গুণা করতেছি অহংকার এটা কবিরা গুণা অপরের প্রতি অপর মুসলমানের প্রতি বিদ্বেষ অপর মুসলমানের প্রতি অকল্যাণকামিতা এটা গুণা এবং এ সমস্ত গুণাহগুলো বড় বড় গুণা জীবৎ এটা একটা কবিরা গুণা একদিকে করতেছি না ফলে বাদত আরেকদিকে করতেছি কবিরা গুণা এ সমস্ত কবিরা গুলো থেকে নিজেকে মুক্ত করা এটা অনেক বড় জরুরি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাহামা একরামদের এটা অনেক বড় এবাদত ছিল যে ওনাদের হৃদয় অহংকার মুক্ত ছিল ওনাদের হৃদয় এটা অকল্যাণকামিতা মুক্ত ছিল ওনারা পবিত্র এবং নির্ভেজাল হৃদয়ের অধিকারী ছিলেন সাদা মনের মানুষ ছিলেন সাদা এবং আলোকিত মানুষ ছিলেন কারণ এবাদতের সাথে সাথে হৃদয় যখন কালো তো এই কালো হৃদয়ের এবাদত বন্দিগি তো কালো হয় বরং কালো হৃদয় এটা এবাদত বন্দিগিগুলোর যে পাওয়ার এবাদত বন্দিগিগুলোর মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টির পথে এটা বাধার সৃষ্টি করে ক্ষতির সৃষ্টি করে আর এই সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে হয় কি নেক আমল যখন আমরা করি ফরজ এবাদত পালন করি নফল এবাদত পালন করি এই এবাদতের পর আমাদের আত্মিক অবস্থা হওয়া চাই যে আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করব কারণ আল্লাহ তো উফিক দিয়েছেন বলেই আমরা এবাদত করার সুযোগ পেয়েছি কিন্তু এবাদতের পর দেখা যায় আমরা আমাদের এবাদতকে নিজেদের কৃতিত্ব মনে করি এবাদত করার পর আল্লাহর শুক্রিয়া দায় করা এটা হলো উচিত আর এবাদতটাকে আমরা আমাদের কৃতিত্ব মনে করি এটা ভুল উচিত হইল এবাদতের পর কি করা শুক্রিয়া দায় করা আল্লাহ রসুল আল্লাহর নবীদের এবাদত দেখেন আল্লাহ কোরআনে নবীদের এবাদতের আলোচনা করতেন ইতিহাস খুলেন সাহাবা একরামদের এবাদত বন্দিকি দেখেন তারা একদিকে এবাদত বন্দিগি করছে আর এবাদত করার পর আল্লাহ তালার কাছে সুক্রিয়া দেয় করছে যে আল্লাহ এবাদত তুমি সুযোগ দিছো বলে আমরা এবাদত বন্দিগি করছি আর অপরদিকে আমাদের এবাদত বন্দিগি দেখেন যে আমরা এবাদত বন্দিগি করতেছি আবার এটাকে নিজেদের কৃতিত্ব মনে করতেছি আমরা সামান্য কিছু এবাদত বন্দিগি করার পর মনে করতে থাকি যে জান্নাত আমাদের জন্য নিশ্চিত হয়ে গেছে আমাদের অবস্থা এমন হয় এটা আমাদের ত্রুটি এটা এবাদত করার পরে ত্রুটিগুলো তৈরি হয় আমরা নিজেদেরকে মনে করতে থাকি আমার তো গুনাহ কম আমি আর কি গুনাহ করছি অন্যের কথা চিন্তা করতে থাকি অত খালি গুনাই করতেছে অন্যকে নিয়ে খুব ভাবতেছি সারাদিন আমরা যখন কিছুটা সময় আড্ডার মাঝে বুঝতেছি নিজেদের সমালোচনা করি না সমালোচনাটা করি অন্যের নিজের কোন ত্রুটি বিচ্যুতি নিয়ে ভাবি না অন্যের ত্রুটি বিচ্যুতি নিয়ে ভাবি আমরা এর দ্বারা হয় কি আমরা নিজেকে ভালো মনে করি আর অন্য সবাইকে খারাপ মনে করি একমাত্র নিজেকে আদর্শ মানব মনে করি আর সমাজের আর যত মানুষ আছে এদের কেউ আর ভালো মনে করি না ভালো মনে করি শুধু নিজেকে অথচ সাহাবা একরামদের অবস্থা দেখেন একটা ঘটনা আলোচনা করছেন তাবি সাঈদ ইবনে হাইয়াম যে দুইজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমর হজরত আবদুল্লাহ ইবনে উমর দুইজন সাহাবি একত্রিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইলতাকা আবদুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে অমর কিভাবে একত্রিত হয়েছে সুম্মা আকবাল আবদুল্লাহ ইবনে অমর ওয়াহু এফকি দুইজন যে একত্রিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে উমর কানতেছে হজরত আবদুল্লাহ ইবনে অমর তিনি কানতেছেন দুইজন সাহাবি একত্রিত আবদুল্লাহ ইবনে আমর আবদুল্লাহ ইবনে অমর তো হজরত আবদুল্লাহ ইবনে অমর তিনি কানতেছেন তো লোকেরা জিজ্ঞাসা করলো ফকর লাহুল কৌম মাইব কি কাইয়া আবা আব্দুর রহমান হে আব্দুর রহমানের বাবা আবদুল্লাহ ইবনে অমর আপনি কানতেছেন কেন কি জন্য কানতেছেন তখন তিনি বললেন আল্লাহ হাদ্দাসানি হাদা আমাকে আবদুল্লাহ ইবনে আমর আমাকে হাদিস শুনাইছে যে সামিয়াতু রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর রসুলকে এটা বলতে শুনছি ইনসানুন ওই মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তো এটা শোনার কারণে আবদুল্লাহ ইবনে ওমর তিনি কান্না শুরু করে দিয়েছেন সাহাবা একরামদের মনের অবস্থা কেমন ছিল যারা জান্নাতের সুসংবাদ আল্লাহ রসুল সাল্লাহ যাদের মাথা ধরে এদেরকে দোয়া দিচ্ছেন ওনারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস শুনতেছেন আর হাদিস না পরিশান হয়ে যেতেছে আর ক্রন্দন করতেছে কিন্তু এই হাদিস আমরা শুনতেছি আমরা শুনে ভাবতেছি যে আমার মাঝে তো কিবির নাই আমার মাঝে অহংকার নাই অন্যের কথা চিন্তা করতেছি তাহলে উমুকার জান্নাতে যেতে পারবে না এটা দুশ্মন শয়তানের অন্যতম একটা চক্রান্ত যে নিজেকে খুব ভালো দিনদার মনে করা নিজেকে খুব ভালো আল্লাহওয়ালা দিনদার মনে করা সামান্য কিছু এবাদত বন্দীগীর পর নিজের জন্য জান্নাত নিশ্চিত মনে করা এটাও শয়তানের একটা পাঠ এবাদত বন্দিগি কেউ যখন করে শয়তান ওইটার মাঝে অহংকার ঢুকায় দেয় কিছু কোরআন হাদিস পড়ার পর শয়তান তার মাঝে অহংকার ঢুকায় দেয় আমি এবাদত করতেছি আর সাথে সাথে অহংকার করতেছি তো এই অহংকার আইসা এবাদতের যে স্বাদ এবাদতের যে মজা এবাদত দ্বারা আমার যে পাওনা এটাকে নষ্ট করে দিতেছে আমরা কি মনে করতেছি হালকা কিছু এবাদত বন্দীগীর পর নিজেকে ভালো মনে করতেছি এটা হলো এটাও একটা রূপ এটাও একটা রূপ যেমন আল্লাহ তারা তৌফিক দিচ্ছেন তৌফিক দিয়েছেন কে আল্লাহ তৌফিক দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সুন্নত দাঁড়িয়ে রাখা আল্লাহ তৌফিক দিচ্ছেন তাই বলে আমি দাঁড়িয়ে রাখতেছি আল্লাহ তৌফিক না দিলে রাখতে পারতাম আল্লাহ আল্লাহ আমারে পছন্দ করছেন দেখেই তো আমি রাখার সুযোগ পাই তো আমারই অন্য ভাই আমার অন্য প্রতিবেশী বা আমার বন্ধু সে এখনো দাঁড়িয়ে রাখার তৌফিক পায় নাই তা আমার উচিত তার জন্য দোয়া করা আল্লাহ আমার মতো যেন তাকেও সুন্নতের উপর আসার তো দান করে তো আমি কি মনে করতেছি আমি দাঁড়িয়ে রাখছি আরেকজন দাঁড়িয়ে রাখে নাই তো আমি মনে করতেছি যে আমি আল্লাহওয়ালা আমি ভালো মানুষ আর সে খারাপ মানুষ সাথে সাথে এটা মনে উগরে ফেলতেছি আমি কিছু নকল এবাদত বন্দিগি দোয়া জিকির করতেছি তো অন্যরা এত দোয়া জিকির এটার এহতেমাম করতেছে না তো সাথে সাথেই মনে করতেছি কি যে আমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহওয়ালা আল্লাহ তালের কাছাকাছি যেইতেছি অন্যদেরকে এখন মনে করতেছি যে না এরা অধম আর আমি উত্তম বা অন্যদেরকে মনে করতেছি যে এরা হলো বেদাতি আর আমি হইলাম বেদাত থেকে মুক্ত এরা বেদাতের মাঝে জড়িত সুতরাং যেহেতু এরা বেদাতের মধ্যে জড়িত এরা সব জাহান যাবে আর আমি যেহেতু বেদাতে বেদাত থেকে মুক্ত তা আমি মোটামুটি জান্নাতের পথে আছি আমি সুন্নত সহি সুন্নত পালন করতেছি তো এটার জন্য সুক্রিয়া আদায় করা চাই তো সাথে সাথে মনে করতে অন্যরা করতেছে না আর সব খারাপ যে আল্লাহ তালা আমাকে তৌফিক দিচ্ছেন দেখে আমি করতেছি আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতেছি দিন প্রচারের কাজ করতেছি সমাজের আরো বাকি মানুষগুলো আল্লাহর দিন প্রচার আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতেছে না কোন রকম নামাজ রোজা পড়ে চলে যেতেছে তা আমি ভাবতেছি আমি আর সে সমান না আর সে কোনোভাবেই আমার চেয়ে উত্তম না বুঝলেন কিন্তু আমি যেহেতু দাড়ি রাখছি সে দাড়ি রাখে নাই আমি নকল জিকির আজকার করতেছি সে নকল জিকির আজকার করতেছে না আমি বেদাত থেকে মুক্ত সে বেদাত যুক্ত আমি সহি সুন্নত পালন করতেছি সে সহি সুন্নত পালন করতেছে না আমি দিন প্রচার দিন প্রতিষ্ঠার কাজ করতেছি সে দিন প্রচার দিন প্রতিষ্ঠার কাজ করতেছে না সুতরাং আমি আর সে সমান না আর সে কোনোভাবেই আমার চাইতে উত্তম না আমাদেরকে সতর্ক থাকতে হবে হিংসা এবং অহংকার এটা এমন দুইটা আত্মিক কবিরা গুণা যেটা আমাদের এবাদত বন্দিগি আমাদের আমলগুলোকে নষ্ট করে দেয় আমলগুলো ভালো আমল কিন্তু এ সমস্ত ভালো আমলগুলোকে যখন এই আমলের সাথে অহংকার এসে যুক্ত হয় যখন এই আমলের সাথে হিংসা এসে যুক্ত হয় হিংসা আর অহংকার আমলগুলোকে নষ্ট করে দেয় নফল জিকির আজকের করা নফল এবাদত কিন্তু এই নফল এবাদতের সাথে ঈশা কবিরা গুণে ঢুকে যেতেছে এবাদত বন্দেগি নফল কিন্তু সাথে এসে ঢুকতেছে কি কবিরা গুণা একই সাথে এই ফাঁকগুলোকে বন্ধ করতে হবে এটাই হলো আত্মশুদ্ধির লক্ষ্য যে এবাদত আমার যেন নষ্ট না হয় এজন্য পবিত্র হৃদয়ের অধিকারী হওয়া হৃদয়কে অপবিত্রতা থেকে মুক্ত করা এটা হলো আত্মশুদ্ধির লক্ষ্য এটা হলো আত্মশুদ্ধির উদ্দেশ্য নিজের হৃদয়কে অহংকার থেকে হিংসা থেকে মুক্ত করা আমার এবাদত হবে কিন্তু এবাদতের সাথে হিংসা আসবে না এবাদত বন্দিগির সাথে আমিত্ব তৈরি হবে না আমি এবাদতকে আমার কৃতিত্ব মনে করব না এবাদতকে মনে করব আল্লাহর তৌফিক এবাদত করব আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব এতে যেন হয়ে উঠে কারণ আমি যে নকল এবাদত করতেছি আমি যে ফরজ এবাদত করতেছি আমি যে সহি সুন্নতির উপর আমার জীবনকে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি যতটুকু পারতেছি এটা কার তৌফিক আল্লাহর তো এটা আমি করতেছি তা না আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন তাই আমি করতে পারতেছি এজন্য প্রথম কাজ হলো সুক্রিয়া আদায় করা আর দ্বিতীয় কাজ হলো এটার স্থায়িত্বের জন্য দোয়া করা প্রথম কাজ হলো সুক্রিয়া আদায় করা দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে এ তৌফিক চাওয়া যে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে সহি পথের উপর সহি সুন্নার উপর কোরআন এবং হাদিসের আলোকিত পথের উপর আমাকে আমার জীবন পরিচালিত করার আল্লাহ তুমি তৌফিক দান করো এ দোয়া করার এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হল সমাজের মাঝে আমার পরিবারের আমার আপন জনের আমার পাড়া প্রতিবেশী আরো যারা পারছে না তাদের জন্য দোয়া কর আল্লাহ যেন তাদেরকেও তো অফিক দান করে এটা আমি যে পারছি এজন্য আমার উচিত সবার জন্য দোয়া করা আল্লাহ যতটুকু সুযোগ আমাকে দিচ্ছ ততটুকু সুযোগ আমার ভাইকে দাও আল্লাহ যতটুকু সুযোগ তুমি আমাকে দিচ্ছ ততটুকু সুযোগ আমার পাড়া প্রতিবেশী আমার আপন জন আমার আত্মীয় স্বজন এদের সবাইকে আল্লাহ ততটুকু সুযোগ দাও দিনের যে সহি বুঝ সুন্নতের যে সহি বুঝ ইমানের যে সহি বুঝ তোমার দিন প্রচার দিন প্রতিষ্ঠার যে সহি জিম্মাদারি এটা তুমি আমাকে আল্লাহ বুঝার শক্তি তুমি দিছ আমার ভাই আমার পাড়া প্রতিবেশী সবাইকে বুঝ তুমি দিয়ে দাও এটার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা এবং দোয়া করতে থাকা এটা হলো দ্বিতীয় কাজ প্রথম হইল নিজে পারতেছি এটার জন্য সুক্রিয়া দায় করা আর দ্বিতীয় হল যারা পারতেছে না তাদের জন্য দোয়া করা তৃতীয় বিষয় হল আমি ফরজ নফল যতটুকু এবাদত করতেছি আল্লাহ তৌফিক দিচ্ছেন বলে করতেছি কিন্তু আল্লাহ আমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন যে পরিমাণ আল্লাহ তালার নিয়ামত আমি ভোগ করতেছি তার তুলনায় আমার এই ইবাদত এটা কিছুই না এটা মনে করা আল্লাহ যে পরিমাণ আমার দেখভাল করতেছেন আমাকে নিয়ামত দিচ্ছেন তার সামনে আমার এবাদত বন্দিগি এটা কিছুই না এটা মনে করা সেই সামান্য কিছু এবাদত বন্দিগির পর খুব তৃপ্তির ঢেকুর তোলা এটা ভুল বরং মনে করা যে আল্লাহর নিয়ামতের তুলনায় আমার এই এবাদত আমার এই রাত জাগা আমার এই জীবন দেয়া আমার যান মাল নিয়ে আল্লাহর প্রতি যে পরিমাণ মেহনত প্রতিষ্ঠা করতেছি এটা তো আল্লাহর নিয়ামতের তুলনায় গেছি এটা মনে করা চতুর্থ যেটা কাজ দেখেন এই বিষয়গুলো জরুরি এবাদত করার সাথে সাথে এবাদতকে এই মন মানসিকতার উপর গড়ে তোলা চতুর্থ বিষয় নিজের মাঝে এই পেরিসানি রাখা যে জানি না আল্লাহর দরবারে আমার এবাদত কবুল হচ্ছে কিনা যতটুকু করতেছি ততটুকু এবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা জানি না জানি আমরা জানি জানি না এটা মনে করা আল্লাহ কবুল করতেছেন কিনা জানা নাই আর এটা মনে করা আমি জানি না আমার পরিণতি কি আমার শেষ কি হবে এটাও জানি না যে আমার পাড়া প্রতিবেশী আমার ভাই বেড়াদর যারা আছে এদের পরিণতি কি হবে তাও তো আমার জানা নেই হইতে পারে যে আমার শেষটা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর হইতে পারে তাদের শেষটা ভালো হয়ে যাবে এটা হইতে পারে না এই জন্য আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করা আল্লাহ শেষটা ভালো করো শেষটা ভালো করো আমার শেষটা ভালো করো এটার জন্য আল্লাহর কাছে তৌফিক চাও কারণ খুব বুঝার চেষ্টা করি যে কেয়ামতের হিসাব নিকাশ শেষে জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত নিজেকে যে আমি উত্তম মনে করব এর সুযোগটা কোথায় কেয়ামতের হিসাব নিকাশ শেষে যখন ফয়সালা হয়ে যাবে যে আমার ঠিকানা জান্নাত তখন মনে করা যেতে পারে আমি সাকসেস আমি জান্নাতি তার আগে নিজেকে জান্নাতি মনে করার কোনো সুযোগ আছে সুযোগ আমি আগেই কিভাবে নিশ্চিত হয়ে গেলাম যে আমি শ্রেষ্ঠ আগে কি আগেই কিভাবে নিশ্চিত হয়ে গেলাম সে খারাপ আগে যে আমি লিখে দিলাম যে সে গুমরা আগেই লিখে দিলাম সে পদভ্রষ্ট আগেই বইলে দিলাম সে জাহান্নামি এটার সুযোগ কোথায় আমি যে জান্নাতি আমার কাছে জান্নাতের কাজ কোথায় জান্নাতে যাওয়ার ফয়সালো তো হাসরের ময়দানে হবে জান্নাতে যাওয়ার ফয়সালা আমি আপনি দুনিয়াতে বসে কিভাবে করি যে ফয়সালা সাহাবা একরাম নিজেদের ব্যাপারে করতে পারে নাই যে ফয়সালা পীর বুজুর্গ অলি আউলিয়া তারা নিজেরা এই ফয়সালা দেন নাই আমি আপনি কিভাবে নিশ্চিত হয়ে যাই যে আমি শ্রেষ্ঠ আর বাকি সব আমি উত্তম আর অন্যরা অধম এই সিদ্ধান্তে কিভাবে পৌঁছে আমি আপনি এজন্য দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সাহবা একরাম তাবেইন পূর্ব বুজুর্গান একরাম তারা নিজেদেরকে জীব জানুয়ারির চাইতে উত্তম মনে করতেন এবং তারা বলতেন যে হিসাবের পর বিচারের পর হাসরের ময়দানের চূড়ান্ত সিদ্ধান্তের পর আমি কি জানোয়ারের চাইতে উত্তম না অধম এটা আমি বুঝতে পারবো তার আগে আমি বুঝবো কিভাবে তার আগে এই সিদ্ধান্ত আমি নিব কিভাবে আমার ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা কোথায় এটা সাহাবা একরামদের বিশেষ গুণ ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লামের বিশেষ শিক্ষা ছিল এটা যে তারা সাদা মনের মানুষ ছিলেন নিজ অন্তরকে অহংকার মুক্ত করা হিংসা মুক্ত করা আমিত্ব মুক্ত করা আর নিজ নাজাতের চিন্তায় পরেশান থাকা এবাদত বন্দিগি করার পর আল্লাহ তালার কাছে তা তাকবুলিয়তের জন্য প্রার্থনা করতে থাকা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ কোরআনের মাঝে তার প্রিয় বান্ধবদের গুণাবলী আলোচনা করতেছেন والذين يبيتون لربهم سجدا وقياما যে তারা তাদের রাত্রিকে অতিবাহিত করে লি রব্বিহিম সুজ্জাদাম ওয়া কিয়ামা রাত হয় সবাই বিশ্রাম নেয় কিন্তু তারা রাত জেগে থেকে তার রবের সামনে তারা সেজদারত অবস্থায় আর দাঁড়িয়ে কোরআনে করিমের তেলাওয়াতের মাঝে তারা রাত্রি কাটায় রাতে এবাদত বন্দিগি করে তারপর এবাদত বন্দিগি করার পর তাদের অবস্থা কি হয় والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما সারা রাতের এবাদত বন্দিগির পর তারা অহংকার মুক্ত থাকে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ রব্বানা ইসরিফ আন্না আজাব জাহান্নাম আল্লাহ আমাদের থেকে জাহান নামের আজাবটাকে তুমি সরায় নেও ইন্না আজাবাহা কানা গরামা জাহান নামের আজাব তো সর্বনাশা আল্লাহ জাহান নামের সেই ভয় আর সেই জাহান নামের সেই বিভীষিকাময় সেই অবস্থা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমাদেরকে বাঁচাও সেই একদিকে এবাদত আরেকদিকে কান্নাকাটি একদিকে কাজ আরেকদিকে প্রার্থনা কাকুতি মিনতি এটা ছিল সাহাবা একরামদের আমল এটা ছিল সাহাবা একরামদের আমল সেই নিজ অন্তরকে পবিত্র করতে হবে আর দিন ও আন্নসিহা দিন মানেই কামিতা অপরের প্রতি ঘৃণা অপরের প্রতি বিদ্বেষ এটা থেকে নিজ হৃদয়কে পবিত্র করতে হবে ঘৃণা আছে ঘৃণা করার হুকুম শরীয়তে আছে শিরিককে ঘৃণা করতে হবে কুফুরকে ঘৃণা করতে হবে বেদাতকে ঘৃণা করতে হবে হারামকে ঘৃণা করতে হবে পাপকে ঘৃণা করতে হবে এটাই মানে দায়িত্ব এটাই তো ইমান সিরিকের প্রতি ঘৃণা প্রদর্শন করা এটা ইমান কুফুরের প্রতি ঘৃণা প্রদর্শন করা এটা ইমান বেদাতের প্রতি ঘৃণা প্রদর্শন করা এটা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সুন্নতের প্রতি ভালোবাসা এটা হলো খাঁটি সুন্নি হওয়ার আলামত যে সে সুন্নত ছাড়া সমস্ত বেদাতকে ঘৃণা করে হারামকে ঘৃণা করা এটা এবাদত কিন্তু ঘৃণা কিভাবে করতে হবে এটাও বুঝার জিনিস ঘৃণা কতটুকু করতে হবে ঘৃণা করার পদ্ধতি কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম যেভাবে ঘৃণা করতেন পাপকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে পাপকে ঘৃণা করার যে পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতিতে ঘৃণা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম যেই পাপের প্রতি যতটুকু ঘৃণা প্রদর্শন করা শিক্ষা দিয়েছেন সেই পাপকে ততটুকু ঘৃণা করতে হবে নিজের মতো করে ঘৃণা সাজাইলে তো হবে না এখানে ঘৃণার অর্থ কিন্তু বিদ্বেষ না ঘৃণা মানে হিংসা না এই ঘৃণার সাথেও আছে ভালোবাসা ঘৃণা মানে হিংসা না বুঝার চেষ্টা করেন ঘৃণা মানে বিদ্বেষ না বরং ইসলাম যে ঘৃণার শিক্ষা দেয় এই ঘৃণার মাঝেও কি আছে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে আছে সহজ দৃষ্টান্তের মাধ্যমে বুঝার চেষ্টা করেন একজন মা একজন মা তার ছোট এক বাচ্চা কুলের বাচ্চা তো বাচ্চা মানেই কিছুক্ষণ পর পর পেশাব কিছুক্ষণ পরে পরে পায়খানা মল মূত্রের মাঝে নিজেকে জড়ায় ফেলা বাচ্চা লালন পালন করতে গিয়ে এ সমস্ত অবস্থার শিকার মায়েদের হতে হয় না মাদেরকে হইতে হয় একটু পরেই বাচ্চা চিৎকার দিছে গিয়ে দেখলো কি হইছে বাচ্চা পেশাব করে দিছে বাচ্চার কাঁথার মাঝে পেশাব বাচ্চা কান্নাকাটি করতেছে তখন মায়ের জিম্মাদারি কি সাথে সাথে অপবিত্রতা থেকে তাকে মুক্ত করে তাকে আবার পরিষ্কার শুকনা কাঁথা সে কাঁথার মাঝে তাকে জড়িয়ে দেয়া তার নিচে সুন্দর পবিত্র কাঁথা বিছিয়ে দেয়া তাকে মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়া এটাই তো মায়ের জিম্মাদারি সেই নিয়ে যে বাচ্চাটাকে নিয়ে যে শিশুটাকে আপনার মলমূত্রে জড়ানো একদম মলমূত্রের মাঝে নিজেকে মাখিয়ে ফেলা সন্তানকে দেখে মা নাক এই অবস্থা দেখে মা পেরেশান হয় তো সাথে সাথে মা কি করে সাথে সাথে মা তাকে পরিষ্কার করে তাকে মুক্ত করে আনে এই মল মূত্র শিশুর এই পেশাব শিশুর এই পায়খানা এটার প্রতি মায়ের ঘৃণা আছে না ঘৃণা আছে না মা কি পারবে তার সন্তানকে পেশাব পায়খানা ইত্যাদির মাঝে সে মা খাইতে থাকুক ওই অবস্থায় থাকুক এটা কোনো মা চাইবে কোনো বাবা চাইবে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ আপনি চাইবেন একটা শিশু এই অবস্থার মাঝে থাকুক কারণ এই অবস্থাটাকে আপনি ঘৃণা করেন কোন মা যদি তার পেশাব পায়খানা মলমূত্রের মাঝে তার ছেলে আপনার মাখামাখি করতেছে মা যদি এই অবস্থায় তার সন্তানের দিকে না তাকায় অন্য কাজে ব্যস্ত থাকে অন্যরা মাকে কি বলবে মাকে ধমক দিবে যে তোমার আসলে মা হওয়ার যোগ্যতা নাই মায়ের কাজই তো হইল ছেলেকে এই অবস্থার মাঝে সন্তানকে এই অবস্থার মাঝে পাওয়া যাওয়ার সাথে সাথে মা তার এই সন্তানকে পবিত্র করবে এই সন্তানের পাশে যাবে সেই অপবিত্রতাকে ঘৃণা করা একটু ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণার সাথে সাথে এই জায়গায় নিজ সন্তানটাকে তো মুক্ত করে আনতে হবে নিজ সন্তানটাকে তো অপবিত্রতা থেকে মুক্ত করে আনা এটা হলো বড় জিম্মাদারি নিজ সন্তানকে অপবিত্রতার মাঝে রেখে দেয়া এটা তো কোনো এটা মনুষ্যত্ব না এটা মানবতা না বরং মানবতা হল মনুষ্যত্ব হল অপবিত্রতা থেকে শিশু সন্তানটাকে যত দ্রুত সম্ভব তাকে পবিত্রতার মাঝে নিয়ে আসা এটা হলো ভালোবাসা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবা একরাম তার উম্মতকে ঘৃণা শিক্ষা দিতেন সেই ঘৃণা হলো পাপকে ঘৃণা করা সেই ঘৃণা হলো অপবিত্রতাকে ঘৃণা করা সিরিককে ঘৃণা করা কুফুরকে ঘৃণা করা বেদাতকে ঘৃণা করা কারণ সিরিক অপবিত্রতা কুফুর অপবিত্রতা বেদাত বেদাতের মাঝে জড়িয়ে যাওয়া এটা অপবিত্রতা হারামের মাঝে জড়িয়ে যাওয়া এটা অপবিত্রতা পাপের মাঝে জড়িয়ে যাওয়া এটা অপবিত্রতা আর ভালোবাসা হলো সিরিক থেকে সেই মুশরেক যে ব্যক্তি সিরিকের মাঝে জড়িয়ে গেছে তাকে মুক্ত করে আনা এটা হলো ভালোবাসা কুফুর থেকে মুক্ত করে আনা এটা হলো ভালোবাসা বেদাত থেকে একজন মানুষকে মুক্ত করে তাকে সহি সুন্নার পথ দেখানো সুন্নার পথে তাকে পরিচালিত করা এটা হলো ভালোবাসা হারাম থেকে একজন মানুষকে মুক্ত করে আনা এটা হলো ভালোবাসা এটা হলো জিম্মাদারি এখন আমি আমার পবিত্রতার কথা ভাবলাম আমি পবিত্র আছি আমার সন্তান অপবিত্র থাকুক আমি পেশাবকে ঘৃণা করি আমি মল মূত্রকে ঘৃণা করি এটাকে মনুষ্যত্ব বলা হয় না এটাকে মানবতা বলা হয় না বরং ইসলাম হল সেই মানবতার ধর্ম যে ধর্ম প্রত্যেকটা ধার্মিক ব্যক্তির কাছে এটা চায় প্রত্যেকটা ধার্মিক ব্যক্তিকে জিম্মাদারি দেয় যে ভালোবাসার সাথে শিরিক থেকে মানুষদেরকে মুক্ত করো ভালোবাসা দিয়ে কুফুর থেকে প্রত্যেকটা মানুষকে মুক্ত করো ভালোবাসা দিয়ে বেদাত থেকে প্রত্যেকটা মানুষকে মুক্ত করো ভালোবাসা দিয়ে হারাম থেকে প্রত্যেকটা মানুষকে মুক্ত করো এ মুক্ত করা তোমাদের জিম্মাদারি এটা হলো ইসলামের চেতনা এটা হলো দিনের চেতনা দিন অন্য সিহা নবী করিম সাল্লাহ আসাল্লাম সাহাবা একরামদেরকে এই চেতনায় গড়ে তুলেছিলেন এই চেতনায় গড়ে তুলেছিলেন আর আত্মশুদ্ধির লক্ষ্য হল এই এটা হলো আত্মশুদ্ধির লক্ষ্য যে অহংকার থেকে নিজেকে মুক্ত করা হিংসা থেকে নিজেকে মুক্ত করা আর প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা পবিত্র করার জন্য প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া তাকে পবিত্র করার কাজে অংশগ্রহণ করা আজকের এই পূর্ণ আলোচনার দ্বারা যে কথাটা আজকের দাওয়াত যে একজন মুসলমানের জীবন একজন মুসলমানের স্বভাবের মাঝে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ সুন্না যে অহংকার হিংসা এ সমস্ত এবাদত বিধ্বংসী গুণাগুলো থেকে সে নিজেকে মুক্ত করবে আর প্রত্যেকটা মানুষকে সে সাদা চোখে দেখবে কালো চোখে কোনো ব্যক্তিকে দেখবে না প্রত্যেকটা মানুষের প্রতি কল্যাণকামিতা এটা ইসলামের শিক্ষা নিজের পাপ নিয়ে ভাবা এটা ইসলামের শিক্ষা কারণ নিজের পাপ নিয়ে যে ভাবে সে নিজের সংশোধন নিয়ে চিন্তা করে আর অন্যের পাপ নিয়ে যে চিন্তা করে অন্যের পাপের চিন্তায় যে বিভোর থাকে সে তো নিজেকে নিয়ে ভাবতে পারে না আর তার নিজের কাছে নিজেকে ভালো মনে হয় আর সে অন্যকে খারাপ মনে করতে থাকে আর এটাই হলো ধ্বংসের পথ এই পথেই মানুষ ধ্বংসের পথে এগুতে থাকে আজকে আমরা নিজেদেরকে নিয়ে খুব কম ভাবি অন্যদেরকে নিয়ে অনেক ভাবি সামান্য কিছু এবাদত বন্দীগীর পর নিজেদেরকে জান্নাতি মনে করি আর অপর ব্যক্তিদেরকে জাহান্নামি মনে করি একজন ব্যক্তির একশোটা গুণ আছে একটা অপরাধ আছে ওই একটা অপরাধ নিয়ে আলোচনা করি তার একশোটা গুণ নিয়ে আলোচনা করি না করি ওই একটা যে ত্রুটি আছে ওই একটা ত্রুটি নিয়ে আলোচনা করুন অথচ আল্লাহর কাছে একজন ব্যক্তির একটা এবাদতের অনেক দাম বান্দা যখন একটা এবাদত করে আল্লাহ সাথে সাথে ওই একটা এবাদতকে দশ গুণ বাড়ায় দেয় এটাকে বড় করে ফেলে অনেক সময় একটা এবাদত এটা কি সত্তর গুণ সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেন কিন্তু একটা গুণাহ যত বড় গুণাহ হোক এটাকে একটাই রাখেন এই হলো মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি এই হলো আল্লাহর ভালোবাসা আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন যে আমি আপনি দশটা গুনার সাথে যখন একটা নেকি করি আল্লাহ একটা নেকিকে বড় করে ফেরেন একটা নেকি এটাকে বড় করে দেখেন একটা নেকির আলোচনা আল্লাহ তার ফেরেস্তাদের সাথে করতে থাকেন যে যে দেখো আমার বান্দা একটা নেকি করছে দশটা গুণা দশটা পাপ আল্লাহ ভুলে যান বান্দার পাপের আলোচনা আল্লাহ করেন না পাপ গুলোকে ঢেকে রাখেন বান্দার পাপ গুলোকে আল্লাহ ঢেকে রাখেন আর গুণগুলোর আল্লাহ আলোচনা করেন আল্লাহ পাপের আলোচনা করেন আমার বান্দা এই পাপ করছে কখনো বলেন দেখেন আমি আপনি আমার আপনার এই জীবনে কত ধরনের পাপের সাথে বিভিন্ন সময় ইচ্ছায় অনিচ্ছায় জড়াইছি এরকম অনেক পাপ আছে যেটা আমি আপনি ছাড়া কেউ জানে না এটি কেউ জানে না এটাকে ঢেকে রাখছেন কে আল্লাহ ঢেকে রাখছেন আমি আপনি ঢেকে রাখি নাই ঢেকে রাখতেন কে আল্লাহ ঢেকে রাখতেন পাপগুলোকে তিনি ঢেকে দেন আর আমরা হইলাম আমরা আমি আমার কথাই বলতে আমরা হইলাম পাপগুলোরে প্রকাশ করি পাপগুলোরে মেকিং করি পাপগুলোর আলোচনা করি ভালো গুণের আলোচনা করি না ভালো গুণগুলো বলি না বলি না না যে ওনার তো কয়েকটা ভালো গুণ আছে এই আলোচনাটা আমরা একে অপরের ভালো আলোচনাগুলো করি না দেখেন আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে নিয়ে যত মজমা তিনি করতেন ওনার মক্কার তেরো বছর মদিনার দশ বছরের নবতী জীবন নবদ পূর্ব চল্লিশ বছরের জীবন আল্লাহর রসুল তার মজলিসে বসে কারো গিবত করেন নাই আল্লাহর রসুল কোন বৈঠকে কারো সাথে অন্য কারো কোনো মন্দের আলোচনা কোনদিন করেন জীবনে কোনদিন তিনি গিবত করেন নাই জীবনে কোনদিন তিনি পরনিন্দা করেন নাই আলোচনা করছেন তো ভালো আলোচনা করছেন এক সাহাবি আসতেছে আলোচনা করতেন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসতেছে ভালো আলোচনা করছে আর আমরা বলি যে এই লোকটা জান নামে যাবে নামাজ পড়লে হবে কি এর নামাজের কোন এর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না আমরা বৈশে বৈশে এই জায়গায় ফয়সালা দিতে থাকি এর দাম খয়রাত আল্লাহর কাছে কবুল হবে না ফয়সালা দিয়ে দিই আল্লাহ কবুল করতে পারেন না আল্লাহ কবুল করতে পারেন না তাহলে আমরা ফয়সালা দিই কিভাবে দেখেন এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেদের জীবনকে পবিত্র করতে হবে নিজে পবিত্র করতে না পারলে কোন শায়েখ কোন মুর্শিদ কোন চিকিৎসকের দ্বার প্রান্তে যেতে হবে আমার চিকিৎসা দেন আমার তো সর্বনাশ হয়ে যাইতেছে কারণ এ সমস্ত অহংবোধ এ সমস্ত পাপ গুলো এবাদতকে নষ্ট করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার সেই অনুযায়ী জীবনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক তো আখির দাওয়ান আনিল আহমদুলিল্লাহ আলম